الشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ অত্যন্ত দয়ালু আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফ্যাতনার অবসান হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় অতপর যদি তারা নিবৃত হয়ে যায় তাহলে কারোর প্রতি কোনো জবরদস্তি নেই কিন্তু যারা জালিম তাদের ব্যাপার আলাদা সম্মানিত মাসি সম্মানিত মাসির বদলা আর সম্মান রক্ষা করারও বদলা রয়েছে বস্তুত যারা তোমাদের উপর জবরদস্তি করেছে তোমরা তাদের উপর জবরদস্তি করো যেমন জবরদস্তি তারা করেছে তোমাদের উপর আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যারা পরহেজগার আল্লাহ তাদের সাথে রয়েছেন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 আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পরিপূর্ণভাবে পালন করো যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের উপর ধার্য আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানি যথাস্থানে পৌঁছে যাবে যারা তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোনো কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কোরবানি করবে আর তোমাদের মধ্যে হজ ও ওমরাহ একত্রে একই সাথে পালন করতে চাও তবে যা কিছু সহজলভ্য তা দিয়ে কোরবানি করাই তার উপর কর্তব্য বস্তুত যারা কোরবানির পশু পাবে না তারা হজের দিনগুলোর মধ্যে রোজা রাখবে তিনটি আর সাতটি রোজা রাখবে ফিরে যাবার পর এভাবে দশটি রোজা পূর্ণ হয়ে যাবে এ নির্দেশটি তাদের জন্য তাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না আর আল্লাহকে ভয় করতে থাকো ভাবে যেন যে আল্লাহর আজাব বড়ই কঠিন হজের কয়েকটি মাস আছে সুবিদিত এসব মাসে যে লোক হজের পরিপূর্ণ নিয়ত করবে তার পক্ষে স্ত্রীর সাথে নিরাভরণ হওয়া জায়েজ নয় না অশোভন কোনো কাজ করা না ঝগড়া বিবাদ করা হজের সেই সময় জায়েজ আর তোমরা যা কিছু সৎকাজ করো আল্লাহ তা জানেন আর তোমরা পাথেয় সাথে নিয়ে যাও নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহর ভয় আর আমাকে ভয় করতে থাকো হে বুদ্ধিমানগণ তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করায় কোনো পাপ নেই অতপর যখন তাওয়াফের জন্য ফিরে আসবে আরাফাত থেকে তখন মাসহারে হারামের নিকটে আল্লাহকে স্মরণ করো আর তাকে স্মরণ করো তেমনি করে যেমন তোমাদেরকে হেদায়েত করা হয়েছে আর নিশ্চয়ই ইতিপূর্বে তোমরা ছিলে অজ্ঞ অতঃপর তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফেরে আর আল্লাহর কাছেই মাগফেরাত কামনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী করুণাময় আর অতপর যখন হজের যাবতীয় অনুষ্ঠান ক্রিয়াদি সমাপ্ত করে সারবে তখন স্মরণ করবে আল্লাহকে যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপদাদাদেরকে বরং তার চেয়েও বেশি স্মরণ করবে তারপর অনেকে তো বলে যে হে পরওয়ার দিগার আমাদিওকে দুনিয়াতে দান করো অথচ তার জন্য পরকালে কোনো অংশ নেই আর তাদের মধ্যে কেউ কেউ বলে হে পরোয়ার দিগার আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে দোজখের আজাব থেকে রক্ষা করো এদেরই জন্য অংশ রয়েছে নিজেদের উপার্জিত সম্পদের আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী আর স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট সংখ্যক কয়েকটি দিনে অতপর যে লোক তাড়াহোড়া করে চলে যাবে শুধু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 বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো না সম্মানিত মাস সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে যে তাতে যুদ্ধ করা কেমন বলে দাও এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ আর আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং কুফরি করা মসজিদে হারামের পথে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদেরকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও বড় পাপ আর ধর্মের ব্যাপারে ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহাপাপ বস্তুত তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে যাতে করে তোমাদিগকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে যদি তা সম্ভব হয় তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে দুনিয়া ও আখিরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে আর তারাই হল দোজকবাসী তাতে তারা চিরকাল বাস করবে আর এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা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 জিজ্ঞেস করে হায়েজ ঋতু সম্পর্কে বলে দাও এটা অসুচি কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে আর যারা ইমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও